على الكفار أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا يبتغون فضلا من الله ورضوانا من السجود وقال رسول الله صلى الله عليه وسلم من يعش منكم بعده فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ أو كما قال رسول الله صلى الله عليه وسلم সকলে দরু শরীফ করি অন্তর থেকে আল্লাহ ও ও ও বাদওয়ার সর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিবসের সদ্দেহ সভাপতি হজরাতে উলামায় কারাম বাজন মুরব্বিয়ান এজাম এবং যুব ভাইরা আমি আসলে শারীরিকভাবে অসুস্থ এই জন্য কিছু কথা অল্প সময় কিছু কথা বলে চলে যাব ওয়াদা করেছি তাই এসেছি কিছু কথা বলার জন্য আমি কোরআনে কেরিমের সৌরাতুল ফাথের উনত্রিশ নম্বর আয়াত থেকে আংশিক তেলাওয়াত করলাম আর একটা মূল্যবান হাদিস পাঠ করলাম আমি চেষ্টা করব কোরআনের আয়াতের উপর এবং তেলাওয়াতকৃত হাদিসের উপর বিষয়বস্তুকে সীমাবদ্ধ রাখার জন্যে আল্লাপাক মেহরবানি করি সহি কথা আমাদেরকে বলার তফিক দান করো আমাদের সবাইকে তার উপরে আমল করার তফিক দান করো মহতরম হাজরিন বাদুয়ার চর দারুল উলুম একটা দিনই প্রতিষ্ঠান এই সমস্ত মাদ্রাসায় যা কিছু শিক্ষা দীক্ষা হয় এগুলাকে ইসলামী শিক্ষা বলা হয় আমার দেশে দুই লাইনের প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান এক লাইনে শিক্ষা প্রতিষ্ঠানে জাগতিক শিক্ষা দেওয়া হয় ওই সমস্ত প্রতিষ্ঠানে পড়ে আমার সন্তানেরা বড় বড় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় রাজনীতিবিদ হয় বুদ্ধিজীবী হয় আর একটা লাইন আছে মাদ্রাসার লাইন এই মাদ্রাসার লাইনে যারা পড়ালেখা করে তারা ইসলামের পারদর্শী হয় ইসলামের অভিজ্ঞ হয় ইসলাম সম্পর্কে জাননেওয়ালা হয় আলেম হয় দ্বারা দুইটা একটা আখেরাতের লাইনের ধারা আর একটা দুনিয়ার লাইনের ধারা দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী তাইলে এই সমস্ত মাদ্রাসার ভিতরে যে পড়াশোনা হয় এটা চিরস্থায়ী জ্ঞান বিজ্ঞান উপহার দেয় আর জাগতিক লাইনে যেটা পড়াশোনা হয় এটা ক্ষণস্থায়ী দুনিয়ার লাইনে জ্ঞান মানুষদের জন্য দুনিয়াও দরকার আখেরাতও দরকার ঠিক না বেঠিক বলেন দুনিয়ার প্রয়োজন না হইলে আজকে মাইকে কথা বলা যাইতো না মায়ের যিনি আবিষ্কার করছেন তিনি ইসলামী শিক্ষা অর্জন করিয়া আবিষ্কার করেন নাই জাগতিক শিক্ষা অর্জন করিয়া আবিষ্কার করছেন লাইট বিদ্যুৎ যা দেখতেছেন দুনিয়ার উন্নতি অগ্রগতি এগুলা সব জাগতিক শিক্ষার উপহার দুনিয়ায় চলার জন্য মানুষকে পৃথিবীকে জীবনকে উন্নয়ন উন্নতমান করার জন্যে যত সুযোগ সুবিধা ব্যবস্থা সব করেছে জাগতিক লাইনে শিক্ষাবিদেরা ওলামা একরাম মাদ্রাসাওয়ালারা কি করেছে মাদ্রাসাওয়ালারা বেশি কিছু করে নাই একটা কাজ করছে তাম বিশ্বের মানুষকে ইমানের দাওয়াত দিয়েছে ইসলামের দাওয়াত দিয়েছে শান্তির পথ দেখাইছে শান্তির শিক্ষা দিয়েছে শান্তির আদর্শ দিয়েছে এবং ইহকাল পরকালে সত্যিকারের মানুষ হইয়া আল্লাহর কাছে দামি হওয়ার সেই শিক্ষা পথ দেখাইছে এবং বিশ্বের মানুষকে এই সমর্থ ইসলামী শিক্ষার শিক্ষিতরাই আল্লাহর সঙ্গে জোর দিয়ে দিয়েছে তাই আজকে যে মাদ্রাসায় বসিয়া বয়ান শুনতেছেন আপনারা মনে রাখতে হবে এই সমস্ত মাদ্রাসার সম্পর্ক আসলে দুনিয়ার সাথে না এটা আল্লাহর সাথে কথা বলেন ঠিক না বেটি আপনারা আজকে যারা আমার সামনে বসেছেন ছোটবেলায় আমরা সবাই মক্তবে পড়ি নাই মক্তব তখন নুরানি ছিল না নুরানি পরে আবিষ্কার হচ্ছে আমরা মক্তবে পড়ছি মক্তবের হুজুররা আমাদের সবাইকে পড়াইছে মক্তবে কি পড়াইছে আলিফ বা তা সা আগের যুগে তো আলিফ বে তে সে ঠিক না ব্যতিক্রম তাহলে ইসলামী শিক্ষার স্টার্ট হয়েছে আলিফ বা তা দিয়া আর জাগতিক শিক্ষা শুরু হয়েছে সরু সরে আর সি এ বি সি ডি ঠিক না বেটিক বলেন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি সৌরসরিয়া সরেয়া দীর্ঘি এই শব্দগুলার আবিষ্কারককে এ বি সিডির আবিষ্কারককে দিকে আলিফ বা তাসার কে আপনি চিন্তা করলে দেখবেন সরসরেয়ার এই শিক্ষা মানুষের গড়া এ বি সিডির শিক্ষা মানুষের গড়া আলিফ বা তাসার শিক্ষা মানুষের গড়া না আলিফ বা তার শিক্ষা আল্লাহর দেয়া বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম হোলি মক্কাতে মা আমেনার কোলে জন্মগ্রহণ করেছেন রসুলের জন্মগ্রহণের পর চল্লিশটি বছর পর্যন্ত আমার নবীকে কোরআন দেওয়া হয়নি আলিক বাতাসা শিক্ষা দেওয়া হয়নি আমার নবী আরব ভূমির মধ্যে মক্কা নগরীতে লালিত পালিত হয়েছেন কিন্তু যখন চল্লিশের কাছাকাছি গেল আল্লাহর ইচ্ছা হইল আমার নবীকে নবী বানাবেন ওহি দিয়া তখন মনের ভিতর একটা প্রেরণা আসলো যে মানুষের সমাগম ভালো লাগে না সমাজ ভালো লাগে না পরিবারও ভালো লাগে না একা একই হব্বিবা ইলাইয়াল খালা একা একই নির্জনে কোনো জায়গাতে যেখানে আমি থাকবো আর আমার আল্লাহ থাকবো আর কোনো মানুষ থাকবে না এমন এক জায়গায় বসিয়া জিকির আজকার মোরাকাবা চিল্লা দেওয়ার জন্য মনে উদ্ভাবন সৃষ্টি হল এটা আসলে আল্লাহ চাচ্ছেন নবী দুনিয়ার জগৎ থেকে ছেড়ে দেন এটা দুনিয়ার লাইনের পরাপরি শিক্ষা দীক্ষা আপনি ওহির শিক্ষা গ্রহণ করতে হবে তাই আপনি হেরা পর্বতে চলে আসেন মা খাদিজাতুল কোবরাত থেকে শুকনা কিছু খাবার দাবার লইয়া আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ চলে গেলেন হেরা পর্বতে দাঁড়ে হেরার মধ্যে গিয়া নিজ আল্লাহ বিল্লা করতেছেন আর আল্লাহ দেয়ানে ছিলেন মোরাকাবা করছেন চিল্লা লিয়েছেন চিল্লা লিয়েছেন দুই চিল্লা বা তিন চিল্লার পরে হঠাৎ আল্লাহ পাকের মর্জি হয়েছে জিবরে জিব্রাইলে আমিনকে আল্লাহ পাঠাইলেন আর আল্লাহ বললেন হে জিব্রাইল আমার মাহবুব নবীকে জড়াই ধরে তার ভিতরে আলিব বা বাতাসার এলেম দান কর জিবিলে আমিন আসিয়া নবীকে জড়াই ধরলেন নবীজিকে প্রথম বলেন একরা মোহাম্মদ আপনি পড়েন কারণ দুনিয়ার জাগতিক শিক্ষা পড়ার জন্য জিব্রাইল বলতেছে না এক নতুন এলেম শিক্ষার কথা জিব্রাইল বলতেছেন আচ্ছা আমার নবী তো জাগতিক শিক্ষা অর্জন করে নাই এবিসিডিও পড়ে নাই কোন জ্ঞানে নাই তিনি উম্মি নবী জিব্রাইল বলে পড়েন রসুল বলে তো আমি তো পড়াই শিখি নাই পড়বো থেকে জিব্রাইল বলে সর্বনাশ তো এইভাবে তো পরাপরি হবে না জিব্রাইলে বুকে জড়াই ধরলেন জড়াই ধরিয়া চোরে এক চিপ দিলেন কঠিন চিপ ছেড়ে দিলেন বললেন পড়েন আল্লাহ নয় বলেন আমি পড়তে জানি না তিন চিপ দিলেন ওলামা একরাম লিখছেন জিব্রাইলের বুকের সাথে আমাদের নবীর বুক মিলিয়া এমন এক চিপ প্রত্যেক চিপে আল্লাহ নবী দুনিয়ার লাইন থেকে আধ্যাত্মিক জগতের উপরে আসে যাচ্ছিলেন এক এক চিবে এক এক জগৎ পাড়ি দিচ্ছেন পাড়ি দিতে দিতে আল্লাহর নিকটতম যখন তিন চিবে পৌঁছেছেন তখন আমার আল্লাহ বলে জিব্রাইল এখন আমার নবীকে বলেন এ ইকরা বিস্মে রব্বিক খালা খালা কাল ইনসান আমিন আলাক কোরআনের অহিদান করলেন আমার জিব্রাইল একবার করলেন পাঁচটি আয়াত মুহাম্মদ রসুল্লাহ ইসলাম সঙ্গে করে দিলেন এতক্ষণ পর্যন্ত একটা ওয়ার্ডও করতে পারলেন না তিনবার চিপ দেওয়ার পরে হঠাৎ করে পুরা কোরআন শরীফের পাঁচটি আয়াত কেমন করে পড়ে দিলেন এর প্রশ্নের উত্তর হইল কোরআন পড়ার স্থান তখন জমিন না মাটি না এই মাটিতে তখন কোরআন অবতীর্ণ হয় নাই আমার জিব্রেল এসেছিলেন আমার নবীর কাছে এই এলেম ছিল না বারবার পড়তেছিলেন পড়েন হুজুর পড়তে পারেন না এক এক চিবে এক এক জগৎ পাড়ি দিয়া উর্দা কোষে ভ্রমণ করিয়া আল্লাহর এলেম আল্লাহর জ্ঞান ওহির জ্ঞান যেটা নুরানি জ্ঞান উপর থেকে এসেছে এই উপরের কাছাকাছি নবীর আধ্যাত্মিক পরওয়াজ এবং অন্তরের এই ভ্রমণকে উপরে নিয়া কাছাকাছি করিয়া যখন এক স্তরে পৌঁছেছে তখনই কোরআনের এলেম নাজিল হয়ে গেছে এখান থেকে আলিক বা তাসার এলেম শুরু হয়েছে বলেন তো আলিক বা তাসার এলেম কি মানুষে আবিষ্কার করছেন আমার আল্লাহ দিয়েছে করা বিস্মে রব্বিকাল্লাজি বলতে প্রথমে আলিফ লাগে আলিফের নিচে হামদা লাগে তারপরে কাপ তারপর রা এই যে আলিফ বা তাসার মধ্যেই সব সীমাবদ্ধ এই আলিফ বা তাসার এলেমটা আমার আল্লাহ জিবিরের মাধ্যমে ডাইরেক্ট নবী মোহাম্মদ রসুলের কলবে মুবারক এই জন্য আমি বলি আজ বাংলার জমিনে যত মাদ্রাসা ইসলামী শিক্ষার আছে একদম আলিফ বা তার থেকে নিয়ে বুখারি শরীফ পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি কাজ করে জানেন এমন শিক্ষা তারা দান করেন যেই শিক্ষা মূল সম্পর্ক ডাইরেক্ট কি বলেন ঠিক না বেটিক দেখতে তো দেখা যায় মুক্তবের বাচ্চারাও আলিব্বা তাজা যারা মাথায় পড়ে এদেরকেও মানুষ ছাত্র বলে প্রাইমারি স্কুলের ছাত্রদেরকেও ছাত্র বলে এরাও ছাত্র এরাও ছাত্র উভয় ছাত্রের ভিতরে ব্যস্কম আছে না নাই পরওয়াজে دونوں کی اگر ایک ہی فضا میں پرواز ہے دونوں کی اگر ایک ہی فضا میں کرگس کی جہاں اور ایسا ہی کا جہاں اور آکاشے پاکی اڑے کی نا ایک دم آکاشر سمست پاکی যেটা কক্ষ পথ সেই পথের আরো উপরে গিয়া দুইটা পাখি একই কক্ষে চলে এক পাখির নাম শকুন শকুন চিনেন তো আর এক পাখির নাম বাস পাখি শাহিন পাখি শকুন আর শাহিন পাখি সবার উপরে উড়ে অনেক উপরে প্লেনের মতো আর আকাশে উঠতে উঠতে দৃষ্টি দেয় মাটির দিকে শকুনের দৃষ্টি একদিক আর বাস পাখির দৃষ্টি আরেক দিক শকুনের দৃষ্টি হইল এই নরসিংদী শহরের আশেপাশে কোন জায়গায় রাস্তার পাশে মরা কুকুর পরে রয়েছে ছাগল পরে রয়েছে গরু পরে রয়েছে মরা পাখি পরে রয়েছে ওই উপরের থেকে আসিয়া মরা গরুর উপরে আসিয়া টুক দিয়া খাওয়া এটা শকুনের কাজ ঠিক না বেটি একই কক্ষে আরেকটা পাখি উড়াল দেয় এটার নাম বাস পাখি জীবনও বাস পাখি মৃত্যু কোন বস্তু খায় না এটা মাটির দিকে দেখে গাছের আগায় দেখে কোন পাখি বাচ্চা দিয়া দুই একটা বাচ্চা এদিক সেদিক দূরে মা থেকে বিচ্ছেদ হইয়া গেছে মা কয়েকটা নিয়ে চলে গেছে আর দুইটা বাচ্চা মা তালাশ করি পায় না চটকট চটকট করতেছে গাছের আগা একা পরে রয়েছে বেচারা মা নাই মার থেকে বিচ্ছেদ হইয়া গেছে এমন পাখি তাকায় পাখির দিকে তাকায় আকাশের শাহিন পাখি যখন এরকম পাখি দেখে নাচানাচি চটপট করতেছে ওই আকাশ থেকে এক চাকে নিচে নামিয়া গাছের উপর থেকে জীবিত পাখিটাকে লইয়া উপরে নিয়ে খায় শকুন একাই মরা আর বাস পাখি একাই জীবিত কথা ঠিক না বেঠিক করুন ব্যস্ত বলবে না একে কক্ষে চলে কিনা চলে একই কক্ষে परवाज है दोनों की अगर एक ही फिजा में कर किसकी जहां और है शाही का जहां और ও আমার মুসলমান ভাইরা বাদুয়ার চর দারুল মাদ্রাসায় যারা ওয়াজ শুনতে আসছেন আল্লাহর শপথ করি এই জায়গায় বসিয়া কসম করি বলতেছি মাদ্রাসায় যারা পড়ে আপনার ছেলে মেয়েরা তারা বাস পাখির মতো জিন্দা আল্লাহর নৈকট্য লাভ করার এলেম শিক্ষা করে আর জাগতিক লাইনে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় ডিগ্রি নিছেন তাদের চিন্তা হইল সার্টিফিকেট ভালো চাকরি ভালো লম্বা বেতন পাবো গাড়ি বাড়ি করবো বিবাহ করব দুনিয়ার এই জিনিস তাদের সামনে আর মাদ্রাসার ছাত্রদের সামনে গাড়িও নাই বাড়িও নাই সম্পদ নাই বেতন নাই তাদের সামনে এক আল্লাহ নৈকট্য কেমন করে লাভ করব সেই শিক্ষাই হলো কোরআনের শিক্ষা বুঝেন নাই পার্থক্যটা বুঝেন নাই এই জন্য আমি তো বলি দুনিয়ার মানুষ বিশ্বাস করে না কথা কিন্তু বাস্তব এই নরসিন্দি হ্যাঁ, কি বলে বাদুয়াচ্চর মাদ্রাসা এই মাদ্রাসার মুক্তবের বাচ্চা যখন আলী বা তাসা পড়া আরম্ভ করে এই বাচ্চার দাম এই বাচ্চার মূল্য পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বৈজ্ঞানিক সবচাইতে বড় দার্শনিক সবচাইতে বড় বুদ্ধিজীবী সবচাইতে বড় ইঞ্জিনিয়ার সবচাইতে বড় ডাক্তার পৃথিবীর সমস্ত ডাক্তার ইঞ্জিনিয়ারকে এক পাল্লা দিলে এটা নুরানি মুক্তবের বাচ্চার সমতুল্য হবে না কারণ আলিফ বাতাস পণ্যওয়ালার সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে আর ডাক্তার সাহেবের সম্পর্ক কিসের সাথে চট্টগ্রামের খতিবে আজম মানা সিদ্দিক আহমদ আমার ওস্তাদ বহু আগে মারা গেছেন তিনি একটা উদাহরণ দিতেন তিনি বলতেন জাগতিক শিক্ষার ইতিহাস শোনো জাগতিক শিক্ষার ভিতরে সবচেয়ে বড় ডিগ্রি কোনটা পিএইচডি ডক্টরিয়েট ঠিক না ভাই ঠিক না এটা ডক্টরিয়েট হইলে বড় ডিগ্রি আচ্ছা দুনিয়ার ভিতরে এটা দুনিয়ার এলেম তো দুনিয়ার ভিতরে যখন থেকে আল্লাহবাদ পৃথিবী সৃষ্টি করছেন তখন কি ডক্টর ডক্টরিয়েট ছিল প্রথম যে ব্যক্তি দুনিয়াতে ডক্টরিয়েটের ডিগ্রি অর্জন করেছে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন এই ভাই তুমি তো ডক্টর হয়েছ পিএইচডি ডিগ্রি লাভ করেছ তুমি যেই ওস্তাদের কাছে ডিগ্রি লাভ করছো পিএইচডি সেই ওস্তাদের ডিগ্রিটা একটু বলো তো কি ওস্তাদও কি ডক্টর ছিলেন কারণ আমি আগে বলছি দুনিয়াতে প্রথম ডক্টরিয়েট যিনি নিছেন মনে করেন আবদুল্লাহ একটা লোকের নাম এই লোকটা পৃথিবীতে প্রথমবারের মতো ডক্টরিয়েট ডিগ্রি লাভ করছে এর আগে ডক্টরিয়েট ডিগ্রি ছিল না বলে আবদুল্লাহ সাহেব ডক্টরেট ডিগ্রির জন্য যে শিক্ষকের কাছে পড়ছে সেই শিক্ষকের ডিগ্রি তো ডক্টরিয়েট ছিল না তার নিচেরটা থাকতে পারে কি বলেন সে এমফিল পাস এমফিল পাস ওস্তাদ দুনিয়ার ভিতরে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম তুমি এমফিল ডিগ্রিটা পাইছেন এই এমফিল ডিগ্রি আর কেউ নেয় নাই প্রথমে এক এক লোকে নিছে তার নাম আব্দুর রহমান তাকে জিজ্ঞেস করেন তুমি যে এত বড় ডিগ্রি নিলা তোমার ওস্তাদের ডিগ্রি কি বলো তখন সে বলবে আমার ওস্তাদের ডিগ্রি মাস্টার ডিগ্রি বলবে কিনা নিচে আইলো কিনা পৃথিবীর বুকে সর্বপ্রথম যিনি মাস্টার ডিগ্রি পাশ করলেন ওনাকে জিজ্ঞেস করেন যে আপনি তো প্রথম দুনিয়াতে মাস্টার ডিগ্রি পাস আপনার শিক্ষক ওস্তাদের ডিগ্রিটা কি ছিল সে বলবে ইন্টার ছিল বলবে কিনা বা ডিগ্রি পাস ডিগ্রি পাস প্রথম যে ডিগ্রি পাস করছে তাকে জিজ্ঞাসা করলে তোমার ওস্তাদের ডিগ্রি কি ছিল সে বলবে ইন্টার পাস পৃথিবীতে প্রথম যিনি ইন্টার পাস করছেন তাকে জিজ্ঞাসা করলে তোমার ওস্তাদ শিক্ষকের ডিগ্রি কি তখন সে বলবে মেট্রিক পাস প্রথম যিনি দুনিয়াতে মেট্রিক পাস করলেন তার ওস্তাদের ডিগ্রি চালাস করলে দেখা যাবে সে নাইন পাস কথা বলে না ঠিক না বেটি জাগতিক লাইনের বড় বড় ডিগ্রি গুলোর মূলের মধ্যে আপনি গেলে নিচের দিকে নামবেন না উপর দিকে উঠবেন নাইন পর্যন্ত আসছেন যিনি প্রথম নাইন পাস করছে তার উস্তাদের ডিগ্রি কিন্তু এইট পাস যিনি এইট পাস করছেন তার উস্তাদের ডিগ্রি কি সেভেন পাস এইভাবে আস্তে আস্তে ক্লাস ওয়ান পর্যন্ত আসবে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি ক্লাস ওয়ানে পাস করলেন তাকে জিজ্ঞাসা করেন তোমার ওস্তাদের ডিগ্রি কোনটা হে কি বলবে আমার ওস্তাদের কোনো ডিগ্রি নেই গোড়ার ডিগ্রি গোড়ার ডিম বলবো কিন্তু মানে নাই তুমি তো প্রথম ওয়ান পাস করলা তো ওয়ানের নিচে আর কি আছে কথা বলেন না কেন তাহলে জাগতিক শিক্ষার গতি উপরের দিকে উঠে না উপরের থেকে নিচে নামে জোরে বলেন উপরের দিকে উঠে না নিচে নামে আর চর মাদ্রাসায় যে বাচ্চারা কোরআন হারিস পড়ে তাদেরকে জিজ্ঞাসা করে এই মিয়া তুমি বুখারি শরীফ পড়ছো তুমি মিসকাত শরীফ পড়ছো সরে বেকায়া পড়ছো তোমার ওস্তাদের ডিগ্রি কি তোমার সমতুল্য না আরো বড় তোমার ওস্তাদের ডিগ্রি কি আমি পড়ছি আমার নরসিন্দির অমুক বড় হুজুরের কাছে আমার ওস্তাদের ডিগ্রি কিন্তু আসছে হাটাদারি মাদ্রাসার থেকে আল্লাহ মাহমুদ সব হিসাবের ডিগ্রি আচ্ছা আল্লামা আহমদ শফি সাহেবের কাছে যারা পড়ছেন তারা বলবেন যে আমার ওস্তাদের ডিগ্রি কি নিচের দিকে না উপরের দিকে আমার সবি সাহেবকে জিজ্ঞাসা করা হলো হজরত আপনি কার থেকে পড়ছেন তিনি বলবেন আমি তো শেখুল আরবে ওয়াল আজম বিশ্বনন্দিত আলেম হজরত হোসাইন আহমদ মাদানির কাছে পড়ছি নিচে যান না উপরে যায় হোসাইন আহমদ মদকে জিজ্ঞাসা করলে মাদানী সাহেব আপনি কাজ থেকে ইসলামের ডিগ্রি অর্জন করেছেন তিনি বলবেন আমি তো শেখুল হিন মাহমুদুল হাসান দয়াবন্দির থেকে পড়েছি শেখ মাহমুদুল হাসানকে জিজ্ঞাসা করলে হজরত আপনি এই ডিগ্রি করতে পাইলেন তিনি বলবেন আমি রশিদ আহমদ গুঙ্গুহি আল্লামা কাসেম নানুদুবির থেকে ডিগ্রি নিয়েছি আমাদের ডিগ্রি কাগজে নয় আমাদের ডিগ্রি ব্যক্তির মধ্যে আমি শিক্ষা গ্রহণ করছি আহমদ হিসাব উনি একজন মহান ব্যক্তি আর আহমদ হিসাবের ওস্তাদ হুসান আহমদ মদনী তিনি আরো বড় মহান ব্যক্তি হুসান আহমদ মদনীর ওস্তাদ শেখ হলিদ মাহমুদ উনি আরো বড় ব্যক্তি ব্যক্তির থেকে উপর দিকে যাইতে আসি আমরা ঠিক না বেঠিক বলে কাসেম নানতবে জিজ্ঞেস করলে হজরত আপনি দালুম দেবন প্রতিষ্ঠা করছেন আপনি তো ঐতিহাসিক মানুষ আপনার ওস্তাদের ডিগ্রি কি আপনার ওস্তাদকে কে পরিচয় দেন আমার ওস্তাদ আব্দুল গনি মুজাদ্দি রহমতুল্লাহ আলাই ওরে বাপরে বাপ আরো বড় ওনাকে জিজ্ঞেস করলে ওনার ওস্তাদের পরিচয় কি আপনি এই ডিগ্রি এলেমের থেকে নিলেন আমি নিয়েছি সাই সাক দেলবির থেকে সাই সাককে জিজ্ঞাসা করলে তিনি বলবেন আমি নিয়েছি শাহ আব্দুল আজিজ মহাদেশ দেলবির থেকে শাহ আব্দুল আজিজকে জিজ্ঞাসা করলে তিনি বলবেন আমি নিয়েছি আমার পিতা শাহ অলিউল্লাহ মহাদেশ দেলবির থেকে যিনি ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিসের ক্লাস দিয়েছেন এর আগে হাদিসের ক্লাস সে আসিতার ছয় কিতাব বুহারির আর কেউ দেয় নাই সেই মহান ব্যক্তির নাম হলো শাহ উলিউল্লাহ শাহ উলিউল্লাহকে জিজ্ঞাসা করলে আপনার ডিগ্রি কই পাইলেন কোথা আমি ভারত ও মহাদেশের ছোটখাটো হুজুরদেরকে পড়িয়া পরে আমি উচ্চ ডিগ্রির জন্য সদর মদিনা মোনাওয়ারায় চলে গেছি রসুলের রওজা পাকের সামনে বসিয়া আবু তাহের কুর্দির থেকে আমি ডিগ্রি পালন করেছি আবু তাহের জিজ্ঞেস করেন আপনি কাছ থেকে পাইলেন আমি আমার ওস্তাদ ইব্রাহিম কুর্দির থেকে পাইছি ওনাকে জিজ্ঞেস করেন আপনার ডিগ্রি কোথেকে আসলো আমার ডিগ্রি আসছে আহমদ কসাসি নামে আরো বিশাল মহান মহাদেশ থেকে আসছে ওনাকে জিজ্ঞেস করেন আপনার উস্তাদকে তিনি বলবেন জাইনুদ্দিন আর রমলি আমার আব্দুল কুদ্দুর সান্নাবি আমার উস্তাদ আরো বড় উনি বলবেন আমার উস্তাদ জাইনুদ্দিন আর রমলি আমার উস্তাদ তিনি বলবেন রমলি বলবেন ইয়া সাইদুল আনসারি আমার উস্তাদ তিনি বলবেন আমার উস্তাদ ইব্রাহিম তান্নকি আমার উস্তাদ তিনি বলবেন আমার ডিগ্রি ইবনে হাজার আসকালানির থেকে আমার ডিগ্রি তিনি বুহারি শরীফের মহান বড় ব্যাখ্যা গ্রন্থকার উনাকে জিজ্ঞাসা করলে তিনি ইসলামী ডিগ্রি কোথায় পাইলেন তিনি বলবেন আমি পাইছি আবু তালেবিল হাজার বিরাট বড় বিখ্যাত আলেম অলি আল্লাহ থেকে আবু তালেব বলবেন আপনি কোথায় পাইছেন তিনি বলবেন হোসাইন জুবাইদি থেকে পেয়েছি হোসাইন জুবাইদি বলবেন আপনি কার থেকে পাইছেন তিনি বলবেন আব্দুল আউয়াল ঈসা হেরবি থেকে আব্দুল আউয়াল ঈসা হেরবি কার থেকে তিনি বলবেন আব্দুর রহমান দাউদির থেকে আব্দুর রহমান দাউদি কার থেকে তিনি বলবেন আবু ইউসুফ থেকে ইমাম সারাকসি কার কাছে পাইছেন তিনি বলবেন মোহাম্মদ ইবিন মাতার ফেরবরি থেকে ইমাম ফেরবরি কার কাছে পাইছেন তিনি বলবেন আমার ডিগ্রি স্বয়ং ইমাম বুহারি রহমতুল্লাহ থেকে বাদুয়াচ্ছর মাদ্রাসার হুজুরের ডিগ্রি কোথায় গেল এই পর্যন্ত ইমাম বুখারি পর্যন্ত গেল ইমাম বুখারিকে জিজ্ঞাসা করেন হজরত তাম বিশ্বের ভিতরে আপনি বলে হাদিসের বাদশাহ এত মহান ডিগ্রি আপনি করতে পাইলেন আমি ইমাম হোমায়দির থেকে পাইছি তিনি আমার ওস্তাদ এক এক হাজার আশি জন ওস্তাদের মধ্যে উনি একজন আচ্ছা ওনার উস্তাদকে জিজ্ঞেস করলে আপনি কোথায় পাইছেন তিনি বলবেন আমি সোফিয়ানে সাউরি সোফিয়ান ইবনে ওয়াইনের থেকে পাইছি উনি আরব মহান ব্যক্তি ওনারা জিজ্ঞেস করলে ওনাদেরকে আপনারা কোথায় পাইছেন এই ডিগ্রি তারা বলবেন আমি ইব্রাহিমের তাইমিক থেকে আমি পাইছি ইব্রাহিমের তাইমিকে জিজ্ঞাসা করলে তিনি কার কাছ থেকে নিলেন তিনি বলবেন আমি পাইছি আবুল ওয়াক্কাসি লাইসি তাবিক থেকে আবুল ওয়াক্কাসি লাইসিকে জিজ্ঞাসা করলে আপনি এত বড় ডিগ্রি করতে পাইলেন তিনি বলবেন আমি মুহাম্মদ মোহাম্মদুর রসুলের এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাদের ভিতরে কয়েকজন বিশিষ্ট সাহাবা তার ভিতরে আরো বিশিষ্ট আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আমি রসুলের সাহাবী আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে ডিগ্রি নিয়েছি ইসলামী মহাসম্মেলন সফল জিজ্ঞেস করেন মাসুদ এত বড় বড় আমাদের এলেমের সব ডিগ্রি মুহাম্মদ রসুল থেকে পেয়েছি এবার রসুলকে জিজ্ঞাসা করেন হজরত ইয়া রাসুল আল্লাহ আপনার ডিগ্রি করতে গিয়ে আপনি তো কোন শিক্ষা দিয়ে করেন নাই আমি হেরা মাদ্রাসার মধ্যে বসিয়া জিব্রিলের মাধ্যমে আল্লাহ থেকে ডিগ্রি পাইছি তাহলে ইসলামী ডিগ্রি কোন দিকে যায় মৌলবী হারগেজ না গুপ্তে তা না গুপ্তে মাওলানা মাওলানা হারগেজ না গুপ্তে তা না গুপ্তে মুস্তফা মুস্তফা হারগেজ না গুপ্তে তা না গুপ্তে জিব্রাইল জিব্রাইল হারগেজ না গুপ্তে তা না গুপ্তে কিরদেগার আমাদের শিক্ষা দীক্ষা মাসলা মাসাইল দিনের যত এলেম কালাম আছে সমস্ত এলেমের সূত্র আপনাদের সামনে তুলে ধরলাম একজন মৌলবী সাহেবকে জিজ্ঞেস করলে হে মৌলবী সাহেব তুমি যে মাসলা বয়ান করলা পাইছো কই তখন মৌলবী সাহেব বলবেন আমাদের নৈসন্দির বড় হুজুর আল্লামার কাছে আমি পাইছি ওই আল্লামার কাছে গেলে আপনি মাস্টার মাসটা পাইছেন কই তখন তিনি বলেন আমি মোহাম্মদ রসুলের হাদিস সুন্না কোরআন হাদিস দেখিয়া এই মাসলা দিয়েছি আমার ভাইরা মোহাম্মদ রসুলকে জিজ্ঞেস করলে আপনি এলেম পাইলেন কই তিনি বলবেন আমার আমি জিবলেনের মাধ্যমে আমার আল্লাহ থেকে পেয়েছি তাহলে জাগতিক শিক্ষা বলো না ইসলামী শিক্ষা বলো তাই বলে কি জাগতিক শিক্ষা অর্জন করা হারাম না জাগতিক শিক্ষা আমাদের প্রয়োজন তবে জাগতিক শিক্ষা এমন প্রয়োজন জাগতিক শিক্ষা না হইলে আমরা দুনিয়ার ভিতরে এত আনন্দে এত সহজে চলবো কিভাবে জাগতিক শিক্ষা আমাদের প্রয়োজন অবশ্যই প্রয়োজন তবে আমরা চাই হে মুসলমানের ছেলেরা হে মুসলমানের মেয়েরা জাগতিক শিক্ষা অর্জন করো ডক্টর হও ইঞ্জিনিয়ার হও সাহিত্যিক হও বুদ্ধিজীবী হও কোনো আপত্তি নাই কিন্তু মনে রাখবা তুমি মুসলমানের ছেলে মুসলমানের ছেলে সন্তান তাই তুমি মুসলমান আগে তুমি মুসলমান হও তারপরে তুমি ডাক্তার হও তাহলে কোরআন হাদিসের আমাদের এই মাদ্রাসা শিক্ষা সিলেবাসটা স্কুলে দেওয়ার দরকার আছে না নাই কলেজে যাওয়ার দরকার আছে না নাই কেন তারা মাদ্রাসায় পড়বে না স্কুলে পড়বে বাবা কোনো সমস্যা নাই তুই স্কুলে পড়িয়া বড় বড় ইঞ্জিনিয়ার সাই হও ডাক্তার হও আমাদের দুনিয়ার দরকার কিন্তু এমন ইঞ্জিনিয়ার হইবা না এমন ডাক্তার হইবা না যে ইঞ্জিনিয়ার ইয়ে ডাক্তারি পড়িয়া হঠাৎ করে বলবা নো গড আল্লাহ বলতে কিছু জানি না কথা বলছেন না বোঝেন নাই বুঝছেন না বোঝেন নাই জাগতিক শিক্ষা ইসলাম সমর্থন করে কোরআন সন্না সমর্থন করে খুদার কথম করে বললাম কিন্তু সত্য হইল যে শিক্ষার্থী মুসলমান সে নিজের ধর্মকে বলতে পারবে না ধর্মীয় শিক্ষাও সঙ্গে থাকতে হবে ধর্মীয় শিক্ষা সঙ্গে থাকিয়া ডাক্তার হইতে আপত্তি নাই ইঞ্জিনিয়ার হইতে আপত্তি নাই বুদ্ধিজীবী হইতে আপত্তি নাই কোনো কিছু হইতে আপত্তি নাই কিন্তু যেই শিক্ষার ভিতরে ইসলামী শিক্ষা থাকবে না ই আল্লাহকে মানার শিক্ষা থাকবে না নামাজ উদার শিক্ষা থাকবে না সেই শিক্ষা অর্জন করলে আমার শরীরের মতো নাস্তিকের বেইমান হবে তস্তি ছাত্ররা বসে বসে বোমা বানায় মাদ্রাসাগুলো জঙ্গি প্রজনন কেন্দ্র বলে কি বলে না ইসলামী শিক্ষা অন্ধ শিক্ষা বলে কি বলে না দাড়ি টুবিওয়ালারা জঙ্গি বলে কি বলে না যারা এই কথাগুলা বলে তারা ওই জাগতিক শিক্ষা অর্জন করছে যে জাগতিক শিক্ষার মধ্যে ইসলাম বলতে কিছুই ছিল না তাই আজকে ইসলামের কথা দেখলে ইসলামের কথা শুনলে ইসলাম বলা কোন মানুষ দেখলে সে জঙ্গি বলতে বাধ্য হয় অতএব ওই শিক্ষাটা ইসলাম সমর্থন করে না নাস্তিক মার্গা শিক্ষা আমার বলতে আপনাদের আপত্তি নেই বর্তমান বাংলাদেশ সরকার জাতীয় শিক্ষানীতি করেছে জাতীয় শিক্ষানীতি পাশ করেছে জাতীয় শিক্ষানীতির আলোকে শিক্ষা আইন খসড়া জাতির কাছে পেশ করেছে এটা পার্লামেন্টে গিয়ে এটা পাশ হইয়া যাবে আইন পাশ হবে জাতীয় শিক্ষা মানে আমার ছেলে মেয়েরা যারা প্রাইমারি স্কুলে পড়ে হাই স্কুলে পড়ে কলেজে পড়ে সিরিজে পড়ে বড় বড় গ্রাজুয়েট হইতেছে এদের শিক্ষা জাতীয় শিক্ষা এই শিক্ষার জন্য নীতিমালা তৈরি হয়েছে এই শিক্ষার জন্য আইন প্রণয়ন হয়েছে আমরা ওলামারা দেখতে পাইলাম শিক্ষানীতির ভিতরে এবং শিক্ষা আইনের ভিতরে সামান্যটুকু অতীতে ইসলামের সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে ইসলাম দিন ধর্ম বুঝানোর যতটুকু ভালো ভালো কথা ছিল সব বিলুপ্ত করিয়া সেখানে হিন্দুদের কাহিনী রচনা করে দিয়েছে সেখানে খ্রিস্টানদের কাহিনী রচনা করে দিয়েছে তাই আমাদের মুসলমানের দাবি এই শিক্ষা আইন আর এই শিক্ষানীতি বাংলাদেশে চলতে দেয়া যাবে না এই শিক্ষানীতি শিক্ষা আইন চললে সমস্ত স্কুল কলেজে লক্ষ লক্ষ আমার শরীফ তৈরি হবে লক্ষ লক্ষ কোটি কোটি তাস্তিমের মতো নাস্তিক বেইমান তৈরি হবে আমরা মুসলমানদের দরদি আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজের ছেলে মেয়েরা নাস্তিক হইলে আমার ক্ষতি কি ক্ষতি আছে না নাই জিব্বা ছিলেন তো জিব্বা হ্যাঁ দাদা চিনেন মাছ খাইয়া গোস্ত খাইয়া নাকি কাটা বা কিছু অংশ দাঁতের ভিতরে ঢুকিয়া ডিস্টার্ব করে দাঁত চুপচাপ থাকে দাঁত দাঁতের জায়গায় থাকে জিব্বার কিন্তু শান্তি নাই চব্বিশ ঘন্টা জিব্বা এইটা ফট করে চলে যাবে ওই ওই জায়গায় যেখানে কাটা আটকিছে দাঁতের ভিতরে ঠিক না বেঠিক বলে যতক্ষণ জিব্বা গুথায়া গুথায়া ওই দাঁতের ফাঁক থেকে কাটা বের করতে পারবে না এতক্ষণ জিব্বার কোনো ঘুম আর রেস্ট নাই ঠিক না বেটি জিব্বার উপকার না দাঁতের উপকার উপকার কার করলো তাহলে জিব্বায় দাঁতের উপকার করলো কিন্তু এই দাঁত যদি কোনো সময় জিব্বাকে সুযোগ মতো পায় কামড় দেখি না তখন জিব্বাই বলে আমাকে কামড়াইলা কেন আমি তো ওই জিব্বা তোমার দাঁতের মধ্যে যখন নাকি কাঁথা ঢুকছিল আমি জিব্বাই তো বহুত কৌশল করে করে সারা রাত চেষ্টা করে করে এটা বের করছিলাম এত উপকার করলাম তুমি আজকে কামড় দিলা কেন আমি শক্তিশালী আমি পাইলে কাউকে ছাড়ি না তাই বর্তমান দুনিয়ার নাস্তিক বেইমানের দল এরা দাঁতের মতো উলামায় কেরাম জিব্বার মতো নাস্তিক বেঈমানদের ইমানে গুনে ধরছে তাদের ইমান নষ্ট আমল নষ্ট মাথা নষ্ট আমাদের ক্ষতি কি জিব্বার কি ক্ষতি ছিল জিব্বা কেন দাঁত থেকে কাটা বের করার জন্য রাত দিন চব্বিশ ঘন্টা মেহনত করলো পরের উপকার আমরা পরের উপকার করতে চাই আমার নবী শিক্ষা দিয়েছেন আমি রহমতুল্লিল আলামিন হয়ে এসেছি আমার উন্মত তেমন বিশ্ববাসীর জন্য দয়াময় হবে দুনিয়ার যে কোনো মানুষ সিঁড়িকে লিপ্ত হোক কুবুরিতে লিপ্ত হোক বেদাতে লিপ্ত হোক নাস্তিকতা লিপ্ত হোক সেখানে তোমরা যাইবা যাইয়া এদের হাতে পায়ে দরিয়া দা করিয়া হাতে পায়ে ধরিয়া তাদেরকে ইমানওয়ালা বানা এই কাজটা মাদ্রাসাওয়ালাদের কাজ ঠিক না ব্যক্তি করেন বুঝে আসে তো কিছু যদিও তারা মনে করে মোল্লারা তারা আমাদেরকে কি শিক্ষা দিল আমরা তো বড় শিক্ষিত বলে কি তাদের অহংকার কিন্তু মোল্লারা যে কি শিক্ষা জানে এইটা কিন্তু তারা কেউ কেউ টের পাইছে সবাই টের পাই না ঠিক না বেটিক বলবো এই বাংলাদেশে হাজার হাবিজি ছিলেন কি বাংলার বড় বড় এই বাংলাদেশের ভিতরে ছিলেন এই বাংলাদেশের ভিতরে শেখুল হাদিস হক সাহেব ছিলেন আর এই বাংলায় বর্তমানে আল্লামা আমর ছবির মতো মহান ব্যক্তি আছে আমর ছবি কে কেমন আলেম আলেমে কি করতে পারে না পারে এখন আর বুদ্ধিজীবীকে শিখাইতে হবে না আল্লাহ আকবর মোগল সম্রাটের বাদশাহ আকবর কাহিনী কই দশজন রাজা তাদের মন্ত্রী মিনিস্টার লইয়া রাওয়ানা হয়েছেন এক জায়গায় যাইতে আসরের টাইম প্রচুর নামাজি ছিল বিরাট বড় ফুকুর ফুকুরের মধ্যে ঘাট একটা আছে ঘাটের মধ্যে বাদশাহ নামছে উজু করতে বাদশার সঙ্গে সঙ্গে উজির নাজির যা আছে দশজন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সব নামছে অজু করতে করতে বাদশাহ জিজ্ঞাসা করে হে আমার নবরত্নরা নবরত্ন নয়জন রত্ন ছিল নবরত্ন সব বড় বড় বুদ্ধিজীবী মন্ত্রী তোমরা কি আমাকে বলতে পারো এই প্রধানমন্ত্রী এদিকে আসো তুমি বলতে পারবা এই বিশাল পুকুরটার ভিতরে কয় বালতি পানি হবে তোমার শিক্ষা দিয়ে বলতে পারবানি কয় বালতি পানি হবে পুকুরটার মধ্যে কয় সার বলতে পারবো কেমনে বলতে পারবা কয় আগে পানি সৃষ্টি হবে বালতি দিয়ে সৃষ্টি সৃষ্টির দরকার ক হাজার বালতি হয়েছে কোথায় পাগলে না কোথাকার বালতি দিয়ে শেষার পরে তো সবাই জানে এখন বলতে পারবানি কয় বালতি হবে ক সার এই বিদ্যা তো আমার কাছে নাই আচ্ছা আচ্ছা বাদ দাও এই স্বরাষ্ট্রমন্ত্রী আস তুমি পারবা যাহাপনা প্রধানমন্ত্রী ফেলিওর হয়ে গেছে আমি আর কি পারবো এই বিদ্যা আমাদের কাছে নেই একজন একজন নয় জন মন্ত্রী শেষ নবরত্ন কেউ বলতে পারে না এবার একজন মোল্লা ছিল মোল্লা দুফিয়াজা নাম হুজুর মানুষ হাবের সাপ বড় কোনো ডিগ্রি ফিগ্রি আধুনিক নাই হাবের সাপ এ মোল্লা দিকে আস বাদশাহ মোল্লাকে ডাক দিছে মোল্লারে জিজ্ঞাসা করে মোল্লা তুমি কইতে পারবা এই বড় পুকুরটার ভিতরে কত বালতি পানি হবে মোল্লা কে যে যাহাপন আমি পারবো শেষার আগে না পরে না এখন বলতে পারো এবার তো সব মন্ত্রীরা বড় বড় চোখ তাকাছে কিরে এত বিলাত থেকে পড়ে আসলাম এত মন্ত্রী ডিগ্রি নিয়ে আমরা কিচ্ছু জানি না এই মোল্লা থেকে জানবো মোল্লা কি জানে মোল্লা কি জানে মোল্লা যাহা মানা আপনাদের কয় বালটি হবে জিজ্ঞাসা করছেন বালতির পরিমাণ তো বলেন নাই আমি একটু বলি যদি এক কাপ বালতি দিয়ে বানানো হয় ফুকুর যত বড় বালটিও তত বড় তাহলে এক বালতি পানি হবে কি বলেন ঠিক আছে না নাই যদি ফুকুরের অর্ধেক একটা বালতি বানানো হয় তো দুই বালতি পানি হবে এইভাবে একের পর এক অঙ্ক দিয়া মোল্লা সব চলে যায় সমস্ত নবরত্ন বড় বড় মন্ত্রীরা হা করে তাকে রয়েছে ঠিক না মেরে একরাম বলেন আমরা উমরা করব তারা বলেন করতে পারবেন না তাইলে সন্ধির মধ্যে আসতে হবে রসুল বলে আমরা সন্ধি করি বেলাই সোলে ওদায় বিয়া ওদায় বিয়া সন্ধি হইল আমি একবারে সব বাদ দিয়া ছোট্ট করে বলতেছি কারণ আমার উদ্দেশ্য সামনে বলা সন্ধিপত্র লেখা হইল মক্কার মোশেকদের সঙ্গে মুহাম্মদ রসুল্লাহ সাহাবা একরামের মাঝে আটটা পয়েন্ট ছিল সন্ধির ভিতরে আট পয়েন্টে সন্ধি লেখা হয়েছে তার ভিতরে সন্ধির উপরে লেখা আছে বিসমিল্লা রসুলের সাহাবি আলী রাজি আল্লাহ তারান লিখক ছিলেন আলীকে বলছেন আলী লেখ সন্ধি লেখ বিসমিল্লাহ রহমান রাহিম মক্কার মোশাকরা বলল বিসমিল্লা লেখলে আমরা সন্ধি মানি না আমরা বিসমিল্লা জানি না আমরা আল্লাহমা বিসমিকা আল্লাহমা জানি বিসমিল্লা এটা মোহাম্মদের আবিষ্কার আমরা বিসমিল্লা শুনি নাই বোঝেন নাই কথা বিসমিল্লা মোশেকদের কাজ না মুসলমানের কাজ অতএব প্রত্যেকটা কাজ করতে বিস্ময় লাগবে কিনা কথা বলেন না কেন সংবিধানে বিসমিলা লাগবে কিনা যারা সংবিধান থেকে বিসমিলাকে বাদ দিতে চায় তারা মুসলমানের কেউ না নবী কয় বিসমিল্লা লেখো হেরা করে লেখলে আমি সন্ধি করব না রসুল বলেন আচ্ছা বাবা ঠিক আছে বিসমিকা আল্লাহ বলা যে কথা বিসমিল্লাহ রহমান রহিম লেখাও সেই কথা অর্থ দুইটার একেই তারা যেটা জানে বিস্মিকা আল্লাহম্মা অর্থাৎ তোমার নামে সে আল্লাহ আর বিসমিল্লা একই নাম একই অর্থ ঠিক আছে এটা কাটো বিসমিল্লা খাটিয়া বিস্মিকা আল্লাহম্মা লেখা হয়েছে বোঝার নাই কথা বিসমিল্লা বাদ দেওয়া হয়েছে না বিসমিল্লা অর্থ রাখা হয়েছে বলে আমরা মানি হইলে মানি না অর্থটা মানছে আর কিছু লোক আছে আমার দেশে অর্থ মানতে চায় না আমার বন্ধুরা এরপরে সন্ধি লেখলো সন্ধির ভিতরে লেখলো যে এইটা ওই সন্ধি যেটা মুহাম্মদ রসুল্লাহর মাঝে আর মক্কার বড় বড় নেতাদের মাঝে সংগঠিত হচ্ছে তারা কি লিখছেন মুহাম্মদ রসুল্লাহ লিখছেন কনা রসুল্লাহ লিখলে আমরা এই সন্ধিতে দস্তখত করব না বুঝলেন না আমরা তো মুহাম্মদকে রসুল্লাহ মানি না তাহলে আজকের সন্ধিতে মোহাম্মদ রসুল্লাহ লেখা থাকলে সেখানে মক্কার মোর্শেকদের দস্তখত থাকলে তাহলে মক্কার মোশেকরা মোহাম্মদকে রসুল্লাহ মানছে কিনা মানতেও গেল আমরা এটা মানি না আমরা রসুল্লাহ লিখতে দিব আলী রাজি আল্লাহ তালু কে রসুল বললেন আলী বাড়াবাড়ি করে লাভ নাই সন্ধি হওয়া দরকার রসুল্লাহ আমাকে আল্লাহ বানাইছে কাগজে থাকলেও আমি রসুল্লাহ আছি কাগজ থেকে কাটলেও আমি রসুল্লাহ আছি তুমি একটু মিঠাই দাও এটা কেটে দাও মুহাম্মদটা লেখা থাকো বুঝেন নাই আলী বলেন হুজুর আপনার নির্দেশ অমান্য করার ক্ষমতা কারো নাই কিন্তু আমি আলী হইয়া আপনার আশেক হইয়াও আজকে যদি নির্দেশ দেন আপনার নামের পাশে রসুল্লাহ কাটার জন্য আমি কিন্তু অপারক হইয়া যাব আপনার নির্দেশ পর্যন্ত মানা আমার দ্বারা সম্ভব হবে না কারণ আমার আশঙ্কা হইল কাগজ থেকে মুহাম্মদের পাশে রসুল্লাহকে কেটে দিলে আমি আলীর অন্তর থেকে রসুল্লাহ কেটে যাবে তাই আমি এটা করতে পারবো না হুজুর আমি মাপ চাই ক্ষমা চাই আমাকে মাফ করে দেবেন এটা কেন আলী বলছেন এই কাহিনী আমি প্রশ্নের উত্তর এখানে দেওয়া সময় আমার নাই যাই হোক আলিয়ে বলছেন এটা জজবের হালত জজবের হালত মানুষের কোন সময় এমন একটা আদা পাগলের অবস্থা উঠে যায় তখন কি বলে কি করে ওইটা দার্থব্য গণ্য হয় না আলিও ওই অবস্থায় চলে গেছিলেন না নবীজির কথা অমান্য করলেন কিভাবে যাই হোক রসুল বলছেন আলী দেখাই দিও রসুল্লাহ কোন জায়গায় আমি তো ভরতে জানি না হুজুর এই জায়গায় রসুল্লাহ নবীর নিজে কাটি দিলেন কাটিয়া আল্লাহ নবী আপনি তো উম্মি লিখতে জানেন না এই মুহূর্তে আপনাকে লেখা শক্তি দিলাম আমি আল্লাহ উম্মি কেউ লেখার শক্তি দিলে তখন লিখতে পারা যায় নবীজি নিজের হাতে লিখে দিলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ রসুল্লাহ লেখা আমার ভাইরা আজকে দেখছেন নি একদল বাইর হয়েছে মসজিদের ভিতরে এক জায়গায় আল্লাহ লেখা আছে আরেক জায়গায় রসুল্লাহ লেখা আছে বা মোহাম্মদ লেখা আছে কোন জায়গায় মসজিদের লাহ মোহাম্মদ রসুল্লাহ পুরা কলমা লেখা থাকে কি থাকে না একদল মানুষ বের হয়েছে তারা নিজকে আহলে হাদিস বলে তারা আসিয়া কয় না লাইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রসুল্লাহ লেখা যাবে না মুহাম্মদ রসুল্লাহ লিখলে নিচে লিখতে হবে লাইলাহা ইল্লাল্লাহ উপরে লিখতে হবে অথচ এক ডজন হাদিস আমাদের সামনে আছে এখন বলার সময় নাই যে মুহাম্মদ রসুলের যুগে সাহাবায় কেরাম একই লাইনে লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ লিখেছে তাই আজকের বাংলাদেশে তথাকথিত আহলে হাদিস নামে ওই মিডিয়ার মাধ্যমে বিভিন্ন তরিকায় সাধারণ মুসলমানদেরকে যেভাবে গোমরার পথ স্পষ্ট করতেছে আজ আমি বলে যাচ্ছি ওই সমস্ত আলে হাদিস যদি আপনাদেরকে কখনো ডিস্টার্ব করে দরে রাখবেন বেঁধে রাখবেন উলামায় আমাদেরকে খবর দিবেন আমাদের সামনে প্রমাণ করতে হবে তাদের মতামত কিন্তু বলে দিচ্ছি কিয়ামত পর্যন্ত তাদের মন্ত্রতন্ত্র প্রমাণ করতে পারবে না পারবে পারবে না পারবে না আমার ভাইরা কথা আমার অন্যদিকে চলে যাইতেছে এবার বলে রসুল্লা কালে দিয়া রসুল নিজে লিখছেন সাহাবা একরাম মনে বড় ব্যথা হয়েছে হারে এমন এক সন্ধি হুজুরে মুর্শেকদের সঙ্গে করতেছে হুজুরের নামের সাথে রসুল্লাহ শব্দটাও লিখতে দিল না এটা কেমন সন্ধি রসুল করছে আমরা জেহাদ করতাম প্রাণ দিতাম বুকে কাদা রক্ত দিতাম তারপর ভালো ছিল এমন নমনীয় হইয়া ছোট হইয়া সন্ধির দরকার কি আল্লাহ নবী কয় ও আমার সাহাবারা বুঝবা না আমি রসুল আমি রসুল আমি বলছি সন্ধি হবে তাই হইতেই হবে ঠিক না বেটি সন্ধি হয়ে গেল এর পরবর্তী সাহাবাদের মনে দুঃখ যাচ্ছে না রসুলের কথা তো অমান্য করিও পারে নাই কিন্তু মনে একটা দুঃখ রসুল্লাহ কাটি দিল মোশেকের হায় হায় রসুল্লাহ কাটি দিল আমার আল্লাহ রাবুল আলমিন কি করলেন এই আয়াত অবতীর্ণ করলেন সুরায় ফাতের উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন কি মোহাম্মদুর রসুল্লাহ বলেন বলেন না মোহাম্মদুর রসুল্লাহ والذين ما هو أشداء على الكفار رحماء بينهم এর অর্থ হইল আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন মুহাম্মদ আল্লাহর রসুল ও নবীর সাহাবিরা মক্কার সন্ধি খোদাই বিয়ার সন্ধির ভিতরে মোশেকরা জিত করিয়া আমার নবী মোহাম্মদের পাশে রসুল্লাহ শব্দটা কেটে দিয়েছিল ওই চুক্তিটা ছিল নয় বা দশ বছরের চুক্তি দশ বছরও ছিল না শেষ পর্যন্ত কিন্তু আমি কোরআনে আমার নবীর নামের পাশে রসুল্লাহ লেখিয়া দশ বছরের জন্য কেমন কেমন পর্যন্ত জন্য আমার নবীকে রসুল বানা দিলা এবার পড়তে হবে কিনা মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কোরআন আল্লাহ এই এক কথা বললাম এই আয়াতটা আল্লাহ পাক কি পরিপ্রেক্ষিতে অবতীর্ণ করছেন এটা বললাম এবার সংক্ষেপে আমি আয়াতের অনুবাদটা আপনাদের সামনে রাখতেছি আমার আল্লাহ দাবি করছেন আল্লাহ বলেন মোহাম্মদ বলেন মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ অর্থ হইল মুক্তদা খবর এর অর্থ হইল মুহাম্মদ যে একজন মহান ব্যক্তি সেই ব্যক্তিটা যার পরিচয় আবদুল্লাহ ছেলে আব্দুল মুতালেবের নাতি ইত্যাদি ইত্যাদি মা আমেনার সন্তান সেই মুহাম্মদটা আমি আল্লাহ রসুল কে কে বলেন কে বলেন মুহাম্মদ কে আল্লাহ বলেন আল্লাহ রসুল এটা দাবি কিনা দাবি বুঝেন না এই গ্লাসটা আমার দাবি কিনা কথা বুঝেন না কেন এই রুমালটা আমার দাবি না আল্লাহ কি বললেন মোহাম্মদ আমার রসুল দাবি কিনা এবার প্রশ্ন আসে হে আল্লাহ আপনি তো মোহাম্মদকে রসুল ডিক্টার করে দিলেন দাবি করে দিলেন দাবির জন্য দাবিকে প্রমাণ করার জন্য দলিল প্রমাণ লাগে তো যুক্তি লাগে তো দলিল প্রমাণ প্রয়োজন হে আল্লাহ আপনি মুহাম্মদকে রসুল বলে ডিক্টার দিলেন মুহাম্মদ যে রসুল এটা দলিল প্রমাণ কোথা বুঝেন না কথা এই কাপটা আমার আপনি বলেন এটা যে আপনার প্রমাণ দেন প্রমাণ মার্কেটে কিনছিলেন কাঁপতে কিনছিলেন কখন কিনলেন কেউ হাদিয়া দিয়েছিল কিভাবে দিয়েছিল কখন কে দিয়েছিল দলিল লাগবে না আমার আল্লাহ কয় মোহাম্মদ রসুল রসুল বলার পরে এবার প্রশ্ন জাগে হে আল্লাহ আপনি তো মোহাম্মদকে রসুল ডিক্তার দিলেন প্রমাণ কোথায় দলিল কি আমার কথা বুঝেন না আপনারা প্রমাণ লাগবে কিনা প্রমাণ চাননি আমার আল্লাহর কথা প্রমাণের দরকার নাই তারপরও আল্লাহ মেহরবানি করে প্রমাণও পেশ করছে সুবান আল্লাহ করে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ মোহাম্মদকে রসুল ডিক্লার করলাম দাবি করলাম মোহাম্মদ আমার রসুল তোমরা যদি তার দলিল প্রমাণ জানতে চাও আমার মোহাম্মদুর রসুলের দরবারে আমার নবীর হাতে হাত দিয়ে তবা করিয়া এক লক্ষ চব্বিশ হাজার সাহাবা এই এক লক্ষ চব্বিশ হাজার সোনার মানুষ যেই ব্যক্তি তৈয়ার করে এই সাহাবিদের অস্তিত্বই হইল আমি নবী নবী হওয়ার দলিল বুঝেন নাই বুঝেন নাই আল্লাহ বলেন মোহাম্মদ আমার রসুল প্রমাণ কি এ রসুলের হাতে তবা করিয়া আবু বকর সিদ্দিকের মতো মানুষ হয়েছে রসুলের হাতে তবা করিয়া ওমরের ফারুকের মতো মহান ব্যক্তি হয়েছে রসুলের হাতে তবা করিয়া উসমান হয়েছেন আলী হয়েছেন তালহা হয়েছেন জুবাই হয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার সাহাবা তৈয়ার হয়েছে যে উস্তাদের হাতে এমন সাহাবি শাস্ত্র তৈয়ার হয় এই উস্তাদটা রসুল ছাড়া উন্মত হইতে পারে না সাহাবারা কিসের দলিল নবী নবী হওয়ার দলিল বলেন না একটু সাহাবারা কিসের প্রমাণ আমাদের নবী নবী হওয়ার প্রমাণ বহু আছে বহু আছে চল্লিশ বছরের জীবন আমার নবী নবী হওয়ার প্রমাণ ওই আব্রাহা বাদশাহ আসছিলেন মক্কা ধ্বংস করার জন্য কি ভাই মনে নাই ইয়ামানের এক বাদশাহ আব্রাহা সেই প্রথমে একটা গির্জা বানাইছিল বানাইয়া ওয়ারাত দিয়েছিল এই কোন ইয়ামানের মানুষ আরব তোমরা মক্কায় যাইয়া হজের মৌসুমে হজ করতে পারবা না বাইতুল্লাহ মক্কা শরীফ না শুধু আমি ইয়ামানে একটা খানা একাবা বানাই দিছি এইখানে আসিয়া তোমরা তাওয়াব আরত করবা উমরা করবা মক্কা যাইতে পারবা না এই ডিক্লার করছিল কিনা ডিক্লার করেছিল আব্রাহা ছিল খ্রিস্টান বুঝলেন খ্রিস্টান বাদশাহ সে গিরিজা বানাইয়া খানা কাবা বানাইয়া কয় এটা তাওয়াব করবা মক্কায় যাইতে পারবা না মক্কায় গেলে ইয়ামান শহরের অবমাননা হবে ইয়ামান তখন আরবের ভিতরে বড় প্রভাবশালী রাষ্ট্র বুঝছেন কথাটা মক্কার লোকজন যখন শুনল সর্বনাশ আল্লাহ বানাইলেও ফেরেস্তার মাধ্যমে আদমের মাধ্যমে ইব্রাহিমের মাধ্যমে কত লোকের মাধ্যমে দশ এগারোটা স্তরে আল্লাহ বায়তুল্লাহ শরীফ নির্মাণ করলেন সেই বায়তুল্লাহ দিকে আমরা কেবলা বানাইয়া নামাজ পড়ি এমন মহান পবিত্র বায়তুল্লাহ যে বায়তুল্লাহ দিকে নামাজ পড়তে হয় মুখী না হইয়া এদিক সেদিক নামাজ পড়লে নামাজ হয় না সেই বায়তুল্লাহ বাদ দিয়া ইয়ামনে আবার এই বদমাসে কিসের বায়তুল্লাহ বানাইতে আছে রাগ টাক করিয়া কিছু লোক যাইয়া সেখানে আগুন ধরাই দিছে কোথায় আগুন ধরাই দিছে কার বায়তুল্লাহ কার আব্রাহার বায়তুল্লাহ আল্লাহর বায়তুল্লাহ না এটা আব্রাহার বায়তুল্লাহ কৃত্রিম বায়তুল্লাহ সেখানে কি করে দিছে আগুন দ্বারা দিছে কোন কোন বর্ণায় আছে সেখানে পেশাব পায়খানা করে দিছে অপমান করছি আর কি এই খবর শুনছে শুনিয়া এবার তো বাদশাহ রাগের মধ্যে আসি গেছে হস্তি বাহিনী লইয়া বিশাল বড় হাতির বহল লইয়া মানুষকে মারতে মারতে পুরা মক্কার মধ্যে আসিয়া বায়তুল্লাহকে সেগাল দিয়া বেঁধে ওই হাতির পায়ের মধ্যে দিয়া হাতি চালাই দিবে হাতির পাল চালাই দিবে হাতির শক্তিতে বায়তুল্লাহ নির্মাণ হয়ে নির্মূল হয়ে যাবে এই জন্য বায়তুল্লাহ ধ্বংস করতে আসছিল আমার আল্লাহ বায়তুল্লাহকে রক্ষা করছে করেন আব্দুল মুতালেব রসুলের দাদা তিনি যাইয়া বললেন যে হে আব্রাহা পাগলামি করিস না এই বায়তুল্লার মালিক তুইও না এই বায়তুল্লার মালিক আমি আব্দুল মোত্তালেব না এই বায়তুল্লার মালিক আমার আল্লাহ অতএব যদি তুমি আব্রাহা এই আল্লাহর ঘরের দিকে কদম বাড়াও তাহলে সারকার খান খান হয়ে যাবে আল্লাহর গজব আসিয়া বিশ্বাস করো তুমি সামনে হাত বাড়াইও না বাকি আমি কিছু করব না আমি কিছু করব না এই বাইতুলের মালিক জিনিস আল্লাহ করবে ঠিক না বেটে বলেন আব্রাহাম মানে নাই সামনে বাড়তে লাগছিল কিন্তু উঠতে উঠেই না আর হাতি তো যায় না সামনে মোটেই যায় না শেষ পর্যন্ত হাতিকে নিতে চাইছিল বাড়াবাড়ি করতেছে এই মুহূর্তে সমুদ্র থেকে ঝাঁকে ঝাঁকে পাখি আসছে ছোট ছোট পাখি পাখির মুখের ভিতরে ছোট ছোট্ট শস্যার দানা বরাবর এই পাথর এই পাথর যখন বৃষ্টির মতো বর্ষণ শুরু হইল এক একটা আব্রাহ সৈন্যের মাথার উপরে পড়ে হাতির গায়ের উপরে পড়ে পরিয়া দ্বিখণ্ডিত হইয়া সব মাটির সঙ্গে ফিনিশ হইয়া যায় আল্লাহর গজব দিয়া শেষ করছে কিনা বলেন আমি আজকে বলতে চাই বাইতুল্লাহ শরীফ খানায় কাবা মুসলমানদের রিট পিণ্ড ঠিক না বলেন পানের স্পন্দন ঠিক না বলেন বাইতুল্লাহর অবমাননা বাইতুল্লাহ শরীফের উপরে হামলা করা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা বা বায়তুল্লাহ শরীফের ছবি অঙ্কন করে অপমানমূলক অপমান ভিত্তিক কোন ছবি অঙ্কন করা বায়তুল্লার উপরে মূর্তি বসায়া খানায় কাবাকে অবমাননা করা বাংলার মুসলমান কখনো সহ্য করতে পারে না আমার ভাইরা আমি একটা কথা ক্লিয়ার না করলে আপনার ক্লিয়ার হবেন না পরিষ্কার বলতে চাই ফতো দিতে চাই সেটা হলো নাসির নগরে যে এক যুবক হিন্দু বায়তুল্লার উপরে মূর্তি অঙ্কন করিয়া নেটে সেরেছে তুলে অবমাননা করেছে এইটা ইসলামের বিরুদ্ধে বিরাট বড় সন্ত্রাস তত সন্ত্রাস সন্ত্রাস কোনদিন একজন দুইজন ব্যক্তি করতে পারে না সন্ত্রাস করে বিরাট একটা দলে তাহলে এর পিছনে বড় শক্তি আছে না নাই বড় গ্রুপ আছে না নাই চ্যানেল আছে না নাই আমাদের দাবি আজকের সম্মেলন থেকে মাননীয় সরকারের কাছে আমরা মুসলমানরা আইন হাতে কখনো তুলে নেব না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সরকারের প্রতি শ্রদ্ধাশীল সরকারকে দাবি করবে অবিলম্বে ভালো করে তদন্ত করে নিরপেক্ষ তদন্ত করে কারা কারা ইসলামের বিরুদ্ধে এত বড় আগ্রাসন চালাইলো সন্ত্রাস চালাইলো সমস্ত বেঈমানদেরকে আইনের আওতায় নিয়ে এবং তাদের বিরুদ্ধে ফাঁসির আইন পাশ করে সমস্ত বেঈমানদেরকে ফাঁসি দেওয়া হয় একমত একমত এইটা আমাদের প্রাণের দাবি মৃত্যু পর্যন্ত এই দাবি যাবে না কিন্তু সরকারে কি করে না করে তদন্ত ইত্যাদি ইত্যাদি এইদিকে না তাকাইয়া মনের জজবায় যদি নিরীহ কিছু হিন্দু গ্রামে গিয়া হামলা করলাম আক্রমণ করলাম গড়বাড়ি জ্বালাই দিলাম মাল লুণ্ঠন করলাম গির্জাতে হামলা দিলাম মন্দিরে হামলা দিলাম খুদার কসম খুদার কসম এইভাবে নিরীহ অমুসলিমদের গির্জায় এবাদত খানায় গড় বাড়িতে আগুন দেওয়া হামলা করা মুহাম্মাদুর রসুলের আদর্শে নাই নাই নাই না তাই নাসিরনগরে আজ পর্যন্ত কোন ধর্মীয় মুসলমান কোন ওলামা ছাত্ররা কোন ঘটনা ঘটেছে বলে আজ মিডিয়া প্রমাণ করতে পারে নাই ইনশাল্লাহ পারবে কথা ঠিক না বেঠিক বলেন কারা এই কাজ করেছে সরকারও জানে মিডিয়াওয়ালারাও জানে আমরা দেখতে চাই তারা কি করে না করে বাকি মোহাম্মদ রসুলের আদর্শে যারা আদর্শবান যারা রসুলকে রসুল মানে সাহাবাদের আদর্শ মানে যারা আলে সুন্নত বল জামাত নবীকে মানার কারণে আলে সুন্নত সাহাবা একরামকে মানার কারণে ওয়াল জামাত আলে জামাত যারা নবীর আদর্শে আদর্শবান যারা কখনো নিরীহ মানুষের উপরে হামলা করা নবী জুলম মারাত্মক গুনায় কবিরা এর অনুমতি ইসলাম দেয় নাই নাই দেয় নাই দেয় নাই দেয় নাই পরিষ্কার কিনা বলেন পরিষ্কার কিনা বলেন আমরা এটা বলতে চাই নতুন নতুন ফিতনা আসতেছে ইদানিং দেখতেছি ওই যে আমাদের সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম বড় আন্দোলন করিয়া শেষ পর্যন্ত মহামান্য আদালত এটাকে কি করেছে বহাল দেখেছে এটা সমস্ত আইনজীবীরা বসিয়া সংবিধানে রাখছে কিনা আমরা খুশি না বেজার এই জন্য তো রাষ্ট্রধর্ম ইসলাম আছে তো নতুন নতুন কিছু নেতা গজাইছে এই নেতারা কোন পার্টি করে আমি তার পরিচয় দিতে চাই না জানতেও চাই না শুনেছি দেখতেছি আমরা মিডিয়ার ভিতরে ডক্টর আব্দুর রাজাক নামে একটা বড় ডক্টর সেই ডক্টর নাকি বলতেছে অবিলম্বে ইসলাম রাষ্ট্রীয় ধর্ম এটা সংবিধান থেকে বাতিল করা হবে আমরা বলতে চাই এই ডক্টর আব্দুর রাজাক রাষ্ট্রীয় আইনে আদালতে যেটা হয়ে গেছে হয়ে গেছে এর বিরুদ্ধে যদি তুমি কলম বসাবার চেষ্টা করো কোন রকমের করো ইহুদি খ্রিস্টানের দেশে চলে যাইতে হবে বাংলার জমি থাকতে দেওয়া হবে না আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুক আমি অনেক সময় নিয়ে নিছি আল্লাহ বলেন মুহাম্মদ আমার রসুল তার সবচেয়ে বড় প্রমাণ বহু আছে আব্রাহা বাসার ঘটনা আল্লাহ গজব নাজিল করছে রসুলের জমজমের মাত্র পঞ্চাশ দিন আগে জমের কতদিন আগে পঞ্চাশ দিন আগে আব্রাবাসের উপরে আজাব দিয়া আমার নবী নবী হওয়ার দলিল বানাইছে আল্লাহ আবার নবী ভূমিষ্ঠ হওয়ার থেকে নিয়া চল্লিশ বছর পর্যন্ত অলৌকিক অলৌকিক সমস্ত ঘটনাগুলা নবী নবী হওয়ার দলিল বানাইছে আবার নবী নবী হওয়ার পরে প্রত্যেকটি ছাত্র সাহাবায় কেরাম সাহাবায় কেরামের অস্তিত্ব এটা নবী নবী হওয়ার দলিল প্রমাণ বানাইছে ঠিক না বেটে বলেন সাহাবাগে বাদ দেওয়া যাবে বাদ দেওয়া যাবে হায় হায় আজকে কিছু বন্ধুরা বলে আমরা কোরআন মানি আর সই হাদিস মানি আর কিছু মানি বলে কি বলে না সাহাবায়াম উমর ইবনে খত্তাব তারাবিন নামাজ বিশ্বকাত পড়াইছেন তারা বলে আমাদের কি হয়েছে এটা উমরে করছেন এটা সাহাবি এটার দাম কথার দাম নাই আমার নবী আট করছেন তাই আমরা আট টাকাত পড়ব ওমরটা মানব না এই কথাটার মধ্যে বড় গোজামিন আমার নবী আট করছেন এটা মারাত্মক ভুয়া মিথ্যা কথা দুই নম্বর যদি ওমরে পড়ছেন তাতে আমাদের কি তিনি সাহাবি না এর অর্থ হলো তারা সাহাবাকে অমান্য করে ঠিক না বেঠিক বলেন কোরআন বলে আমার আল্লাহ বলেন রসুল মুহাম্মদ আমার রসুল তার প্রমাণ হইল সাহাবা প্রমাণ হইল ওমর প্রমাণ হইল আউ বকর প্রমাণ হইল উসমান প্রমাণ হইল আলী এখন যদি কোন লোক আসিয়া বলে আলী যা করে মানি না উমর যা করে মানি না বকর যা করে মানি না একমাত্র মানি তাহলে আমি বলবো এরাও কোরআনকে অস্বীকার করে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সঠিকভাবে দিন ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করুক ভাই বর্তমান ফিতনার জমানা আমরা এমন এক সময়ের মধ্যে আসি আমাদের ইমান নিয়ে ফিতনা হইতেছে আমল নিয়ে ফিতনা হইতেছে আকিদা নিয়ে ফিতনা হইতেছে কাদিয়ানিরা বের হয়েছে শিয়া মতবাদ বের হয়েছে এরপরে এই রেজবি দল বের হয়েছে এরপরে এই তথাকথিত আহলে হাদিস বের হয়েছে বড় বড় পণ্ডিত এক একটা বলে সব কেউ ইসলাম বোঝে নাই আমরা একমাত্র ইসলাম বুঝেছি আমরা বলবো নতুন নতুন পথে চলবো না যেই পথ আজ দেড় হাজার বছর পর্যন্ত চলে আসছে উলামায় দেবন থানবীর পদ মাদানির পদ এই গঙ্গহীর পথ এবং যেই পথের কথা একটু আগে ব্যাখ্যা দিয়েছিলাম এই আমাদের বুজুর্গানে দিনের পথ নবীর পথ এটাই আল্লাহর পথ তাই নবীর পথ মানতে হলে সাহাবা মানতে হবে সাহাবার পথ মানতে হলে চার ইমামে মুস্তায়দকে মানতে হবে চার ইমামে মুস্তায়দকে মানতে হইলে মজহাবি হইতে হবে আর মজাফ না মানিয়া ইসলাম প্র্যাকটিস করার কোনো সুযোগ না আল্লাহ বাকরাবুল আলমিন অনেক কথা বলে ফেললাম আমার পরে অনেক বড় বড় বক্তারা উপস্থিত আছেন তারা বায়ান করবেন ইনশাআল্লাহ তালা